যাদের সাথে বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ আল মোহারমায়াত ফিরনিকা পরবর্তী বিষয়ে আলোচনা শুরু করার জন্য আমরা ফাদিলাত শেখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া স্যারকে আহ্বান জানাচ্ছি ফতাফাদ্দালিয়া শেখানা মশকুর জোরা সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ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 মানুষের জীবনে একটা বিরাট অংশ জুড়ে থাকে এই বৈবাহিক অবস্থা আরবে এটা বলে আরবেতে এটাকে বলা হয় মহাসারা ফিকাকে সাধারণত মানুষ তিন ভাগে ভাগ করে মৌলিকভাবে একটা হচ্ছে এবাদাত একটা হচ্ছে মহাসারা একটা হচ্ছে মহামালাত এবাদাত অংশে আলোচনা প্রচুর হয়েছে আপনারা শুনেছেন আমাদের শায়েখ বলতেন যে কাউ কোনো ফকিকে যদি পরীক্ষা করতে হয় তাহলে তাকে এবাদত অংশে পরীক্ষা করে লাভ নাই সে কত বড় পক্ষী পরিচিত হবে তার মোয়ামলাত এবং মোয়াশালাতের মধ্যে কতটুকু জ্ঞান আছে সেটা তাছাড়া হালাল হারামের জ্ঞানের সাথে সেটা জড়িত একটি হচ্ছে মানুষ আল্লাহ এবং তার নিজের মাঝে কিছু কাজ করে সেগুলি বেশিরভাগ এবাদত সেগুলির ব্যাপারে দায়বদ্ধতা আল্লাহ তালা তাকে যখন ধরবে তখনই সে পাকড়াও করবে সেটা তখন তাকে সেটা জবাবদিহি করতে হবে দ্বিতীয় যে জিনিসটি হচ্ছে সেটা হচ্ছে মানুষের পারস্পরিক যে কাজগুলি হয় সেগুলির জবাবদিহিতা মানুষ দুনিয়াতেই কিছু কিছু করতে হয় সেখানে দুই ধরনের আছে একটি হচ্ছে পারিবারিক একটি হচ্ছে সামাজিক আমাদের দেশে আইনে এটাকে ইসলামিক সোশ্যাল ল নাম দিয়েছে অথচ এটা সোশ্যাল ল নয় যে অংশ বিয়ে শাদি তালাক এই যেগুলি সোশ্যাল ল নয় এগুলি পারিবারিক আইন মূলত সোশ্যাল ল আরও ব্যাপক সেগুলি হচ্ছে বিয়ে সেগুলি হচ্ছে যেমন বেচা কেনা এই জাতীয় এগুলি সোশ্যাল ল হওয়া উচিত ইংরেজরা যখন এদেশে ইসলামী আইনের বিরুদ্ধে কাজ করেছে তখন তারা সব কিছু করলেও একটা কাজে হাত দেয়নি সেটা হচ্ছে আমাদের যেটাকে তারা ল বলেছে এই পারিবারিক বিষয়ে তারা হস্তক্ষেপ করেনি এটাকে তারা ঠিকভাবে রেখেছে আমার আশ্চর্য লাগে যে তারা আলেমদের সমন্বয়ে কিছু কাজ করেছিল যেগুলো এখনও আমাদের জন্য অনেকটা মাইল ফলক হিসাবে রয়ে গেছে এর মধ্যে একটি হচ্ছে হেদায়ার কুডিফাই কুডিফাই করা অর্থাৎ ধারা বিবরণীভাবে হেদায়াকে তৈরি করা যেটা এখনও মুসলমানি আইন নামে আমাদের দেশে আছে এবং বিভিন্ন আইনের যে আইন যারা পড়ে আইন কলেজ বলেন অথবা বিশ্ববিদ্যালয় বলেন সেখানে সেখানে সেটা পড়ানো হয় পরবর্তীতে যেটা ইংরেজ করেনি পরবর্তীতে আমাদের দেশের নামধারী মুসলিমরা সেটা অনেক কিছুই পরিবর্তন করেছে কিন্তু সেটাকে মুসলিম হয়তো মুসলমানি আইন বলতে পারে তারা কিন্তু ইসলামী আইন সেটা নয় ইসলাম এমন এক নীতি দিয়েছে যে নীতিকেও পরিবর্তন ক্ষমা করার ক্ষমতা কারণেই কেমন পর্যন্ত যেটা হালাল বলেছে হালাল থাকবে যেটা হারাম বলেছে সেটা হারাম থাকবে পরিবর্তন করার ক্ষমতা ইসলাম কাউকে দেয়নি এবং সেটা করতেও পারে না চেষ্টা করলে সে আস্থা করে নিক্ষিপ্ত হবে ইরিদুনা লিউতফু নূর আল্লাহ আফওয়াহিম ওয়াব আল্লাহ ইল্লা ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল মুশরিকুন আল্লাহ তাআলা তাদের প্রচেষ্টাকে কখনো সফল হতে দিবেন না হালাল হালাল থাকবে হারাম হারাম থাকবে বিয়ে শাদীর ব্যাপারে গুরুত্বপূর্ণ যে জিনিসটি জানা দরকার সেটা হচ্ছে কোন নারীকে বিয়ে করা হালাল আর কোন নারীকে বিয়ে করা হারাম তেমনিভাবে একজন নারীর পক্ষেও জানা উচিত কোন ছেলেকে বিয়ে করতে আমি পারবো আর কাকে বিয়ে করতে পারবো না এক সাইড আলোচনা হলে অন্য সাইড অটোমেটিকলি এসে যায় সেজন্য আমরা দুই সাইড আলোচনা করব না আমরা শুধু কোন নারীকে বিয়ে করা হারাম সেটা আলোচনা করব অপর পক্ষ বুঝতে পারবেন যে ঠিক অপোজিটটাও জায়েজ নেই সেই হিসাবে সেটাও হারাম করা হয়েছে ইসলামের এই হারাম করা নীতিটা আমি দেখেছি শুধু যে ইসলামে আছে তা নয় বরং আসমানি তো যেগুলি এখনও আছে যেগুলি এখনও কিছু কিছু যেগুলিতে কিছু কিছু এখনও আল্লাহর আইন বাস্তব রয়ে গেছে আল্লাহর নিয়ম রয়ে গেছে সেগুলিতে এখনও দেখা যায় যে এই নীতিগুলোকে অস্বীকার করা হয়নি কোথাও যেমন সমস্ত শরীয়তেই মা হারাম কন্যা হারাম বিয়ে করা এগুলি সমস্ত শরীয়তেই অনুমোদন অনুমোদিত বা সেটাই স্বীকৃত হয়ে আছে আজকে আমার আলোচ্য বিষয় যেটা সেটাতে আমি ফিরে যাচ্ছি আলোচ্য বিষয় হচ্ছে মহারামাত যাদেরকে বিয়ে করা হারাম হারাম শব্দের অর্থ হচ্ছে দুটি একটি হচ্ছে যার নিকটবর্তী হওয়া যায় না বা নিষিদ্ধ আরেকটি অর্থ হচ্ছে সম্মানিত যেমন আমরা বলে থাকি যে আমার পক্ষে মদ খাওয়া হারাম অর্থাৎ এটা নিষিদ্ধ আবার বলে থাকি আল মসজিদুল হারাম অর্থাৎ সম্মানিত মসজিদ দুইটা অর্থ কোনো কোনো হারামের কোনো কোনো কিছু কিছু হারাম আছে যা খারাপ খারাপ হওয়ার কারণে হারাম আর কিছু জিনিস আছে সম্মানিত থাকার কারণে তার কাছে যাওয়া হারাম সম্মানিত হওয়ার কারণে পিতামাতা খারাপ নয় কিন্তু সম্মানিত হওয়ার কারণে তাদেরকে বিয়ে করা হারাম কিন্তু মদ খারাপ সেজন্য সেখানে যাওয়া হারাম তো দুই অর্থেই আমরা বলতে পারি হারাম শব্দের অর্থ আমরা বুঝে নিয়েছি তাই যদি হয় আমরা আজকে শুধু ওই সাইডে আলোচনা করব যেখানে হারাম করে শরীয়ত কিছু জিনিস দিয়েছেন শরীয়ত এগুলিকে কেন হারাম করেছেন মানুষের ভিতরে হারাম করার কারণগুলি কি এটা আমার জানা উচিত কেন নিজের মা হারাম কন্যা হারাম বা দাদি হারাম এই জাতীয় হারাম করার কারণটা কী ইসলাম একটি পবিত্র বন্ধনের মধ্যে নিয়ম নীতিটা তৈরি করেছেন পারিবারিক বন্ধনটা পবিত্র বন্ধনটা যেখানেই পবিত্রতা ক্ষুণ্ণ হবে সেখানে ইসলাম সেখানে দিক নির্দেশনা দিয়েছেন যে এই পবিত্রতা ক্ষুণ্ণ হওয়ার কোনো সুযোগ সেখানে দেয়া যাবে না দ্বিতীয় যে কাজটি কারণে হারাম করা হয় সেটা হচ্ছে পরস্পরের মধ্যে মনোমালিন্য ইসলাম চায় না কোনো মায়ের ব্যাপারে পিতা এবং সন্তান যদি ঝগড়া করে সেটা মনোমালিনের ব্যাপার হয়ে দাঁড়াবে সেটা নিঃসন্দেহে তেমনিভাবে আরেকজনের স্ত্রী নিয়ে টানাটানি করলে সেটাও মনোমালিনের ব্যাপার হয়ে দাঁড়াবে ইসলাম কখনো আরেকজনের অধিকারে হস্তক্ষেপ করতে দেয় না সেই জন্য আবার নিজের দুই বোন একসাথে কেউ বিয়ে করলে বা দুই বোনকে একসাথে বিয়ে করলে ভিন্ন অন্য কারো দুই বোন একসাথে বিয়ে করা শরীর হারাম করেছে কারণ এদের মধ্যে পরস্পর সবসময় একটি গায়রাত কাজ করে আত্মমর্যাদা কাজ করে পরস্পরের ভিতরে দেশ বিদ্বেষ ছড়িয়ে পড়বে এই জন্য ইসলাম এগুলিকে হারাম করেছে মৌলিকভাবে যেগুলি হ্যাকমত বা এগুলির মূল উদ্দেশ্য কিন্তু আল্লাহ তালার কাছে এগুলি হেকমত না থাকলেও আল্লাহর নির্দেশকে পালন করা আমাদের জন্য জরুরি তিনি যেটা হারাম করেছেন সেটা হারাম থাকবে কেমত পর্যন্ত যেটা বুঝলেও হারাম না বুঝলেও হারাম কেন হারাম করেছেন তিনি সেটা জানেন কিন্তু শরীয়তের অনেক কিছুই আমাদের বুঝে আসে সেই হিসাবে আমরা সেগুলিকে আলোচনা করলাম হারামের ক্ষেত্রে অর্থাৎ মহারামার মহারামাতের ক্ষেত্রে মৌলিকভাবে আয়াত হচ্ছে একটি দুটি আয়াত হচ্ছে দুটি আর হাদিস আছে এর মধ্যে আয়াতের ক্ষেত্রে সুরা নিসার বাইশ এবং তেইশ নম্বর আয়াত বাইশ এবং তেইশ নম্বর আয়াত হচ্ছে মূলত মৌলিকভাবে মহারামাত যে সমস্ত মহিলাদের বিয়ে করা হারাম সেগুলিকে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা বলেছেন ওলা তাঙ্কিহ মা নাকা বা উকুম মিনা নিসা ইল্লা মা কাদ সালাফ ইন্না উকানা ফাহাশাতাম ওয়া মাকতাম ওয়া সাবিলা এটা বাইশ নম্বর আয়াত তেইশ নম্বর আয়াতে বলেছেন হররেমাত আলাইকুম মাহাতুকুম ও বানাতুকুম এই পুরো আয়াতটা তিনি উল্লেখ করেছেন এক আধা পৃষ্ঠা ব্যাপী পুরো আয়াতটার মধ্যে এই নিয়ম নীতি তিনি উল্লেখ করেছেন হাদিসে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে কোনো যে কোনো মেয়ে এবং তার ফুফুকে কোনো মেয়ে এবং তার খালাকে যেন কেউ একত্রে বিয়ে না করে এগুলির কারণ বলেছেন আলেমরা এটা যে যদি তাদের একজন পুরুষ হয় ধরে নেওয়া হয় তাহলে আরেকজন যেহেতু হারাম হয় হারাম হয় তার জন্য পরস্পর সেই হিসাবে একসাথে এই দুজনকে বিয়ে করা হারাম হয় যেমন মেয়ে এবং তার ফুফু যদি হয় তো মেয়েকে যদি কোনো ছেলে ধরা হয় তাহলে হয়ে যায় পরস্পর বিয়ে না যায় হয়ে যায় সেই জন্য একসাথে অন্য কেউ বিয়ে করতে পারবে না তার দুজনকে ঠিক অনুরূপভাবে খালা এবং খালা এবং বঞ্জিকে একই হুকুমের কারণে বিয়ে করা হারাম বলা হয়েছে তাহলে দেখা যাচ্ছে ইসলাম কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতির ভিত্তিতে জিনিসগুলো হারাম করেছেন আমরা যদি নিয়ম নীতিগুলি পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে দুই ধরনের নিয়ম নীতি দিয়েছেন এর মধ্যে কিছু আছে স্থায়ীভাবে হারাম আর কিছু আছে অস্থায়ীভাবে হারাম স্থায়ীভাবে হারাম যেগুলো সেগুলো তিন ধরনের স্থায়ীভাবে হারাম সেগুলো তিন ধরনের একটি হচ্ছে বংশীয় কারণে হারাম বংশীয় কারণে হারাম দ্বিতীয়টি হচ্ছে বিয়ে সংক্রান্ত বিয়ে বিয়ের কারণে হারাম বিয়ে সংক্রান্ত কারণে হারাম হয়েছে তৃতীয়টি হচ্ছে দুধ পান করানোর কারণে হারাম হয়েছে এই তিনটি কারণ মূলত স্থায়ী আর কোনোটাই স্থায়ী নয় আর কোনোটাই স্থায়ী নয় কোনোটাই এই তিনটি কারণ হচ্ছে স্থায়ী আপনারা নিশ্চয়ই ফলো করছেন আপনাদের দেয়া নোট নোটের যেভাবে আছে আমি যেভাবে বলছি ওইটা ঠিক অন্য আঙ্গিকে বলছি কথা ওইটাই তো আপনার ওইভাবে ধরে নেবেন আমারটাই ধরে নেবেন ওইটা পরে মিলিয়ে নেবেন ওটা তো আপনার বাসায় যেয়ে দেখতে পারবেন ইনশাল্লাহ তো সেই হিসাবে বলছি যে মৌলিকভাবে স্থায়ীভাবে হারাম হওয়ার জন্য তিনটি দিক এক দিক হচ্ছে কি বংশীয় কারণে হারাম একটি হচ্ছে দু একটি হচ্ছে বিয়ের কারণে হারাম একটি হচ্ছে দুধ পান করানোর কারণে হারাম এই তিনটি হচ্ছে মৌলিকভাবে মৌলিকভাবে এগুলি হচ্ছে মৌলিকভাবে হারাম স্থায়ী হারাম এর বাইরে কিছু আছে অস্থায়ীভাবে হারাম অস্থায়ীভাবে হারাম হচ্ছে যা সময় এবং অবস্থার পরিপ্রেক্ষিতে হারাম হয়েছে কিন্তু সেটা কখনো কখনো হারামে হারাম থেকে আবার হালালের পর্যায়ে চলে আসতে পারে চলে আসতে পারে তন্মধ্যে বংশীয় কারণে যেগুলো হালা সেগুলো চারটি দিক সেগুলো চারটি একটি হচ্ছে মূল মূল বলতে বোঝাচ্ছি আপনার পিতা মাতা দাদা দাদি উপর নানা নানি উপরের দিকে যতটুকু যাবে এটা মূল শাখা মূল এটা মূল আরেকটা হচ্ছে শাখা নিচের দিকে যাবে তো বংশীয়ভাবে হারামের এক চারটি দিক আছে একদিক হচ্ছে মূল মূল দিকগুলি হারাম আমার মনে হয় আপনার নোট করলে মনে থাকবে তাহলে দেখবেন কিছু বাদ পড়েনি বংশীয় কারণের হারাম যেগুলো সেগুলো বললাম চার শ্রেণীতে বিভক্ত একটি হচ্ছে মূল মূল যতটুকু উপরে যায় আপনার পিতা মাতা উপর দিকে যতটুকু যাবে সবগুলি হারাম শাখা আপনার নিজের শাখা বলতে বোঝায় আপনার কন্যা আপনার কন্যা ঠিক মেয়ে হলে তার ছেলে আপনার কন্যা কন্যার কন্যা বা কন্যা এই জাতীয় যত জিনিসের দিকে যতটুকু যাবে সেগুলো হবে আপনার জন্য হারাম সেগুলো আপনার জন্য হারাম তিন নম্বর হচ্ছে নিকটস্থ মূলের শাখা নিকটস্থ মূলকে পিতা নিকটস্থ মূলের শাখা কে কারা ওরা ভাইজি বোনজি নিকটস্থমূল পিতার ঘরে যারা জন্মগ্রহণ করেছে তাদের যত শাখা প্রশাখা আছে সবগুলো আপনার জন্য হারাম পিতার ঘরে যারা জন্মগ্রহণ করেছে তাদের যত শাখা প্রশাখা আছে সবগুলি আপনার জন্য হারাম অনুরূপভাবে মায়ের ঘরে যারা জন্মগ্রহণ করেছে সেগুলিও আপনার আপন মায়ের ঘরে যারা জন্মগ্রহণ সেগুলি আপনার জন্য হারাম আরেকটি দিক হচ্ছে দূরবর্তী মূলের এক পর্যায় পর্যন্ত সব পর্যায় নয় দূরবর্তী মূল হচ্ছে দূরবর্তী মূল হচ্ছে দাদা নিকটস্থ মূল হলো পিতা পিতার অধীনস্থ যত কিছু আছে সবগুলি আপনার জন্য শাখা প্রশাখা সব হারাম জায়েজ নেই যেমন ভাইজি বঞ্জি বঞ্জির ঘরে যত আছে ভাইজির ঘরে যত আছে সব কোনোটাই আপনার জন্য জায়েজ নয় পিটার জন্য এটা বুঝতে সুবিধা হবে পরবর্তীতে আপনি মিলাতে পারবেন এই জন্য কারণ মনে রাখার চেয়ে এভাবে মনে রাখলে সুবিধা হবে আমি সেজন্য বলছি দাদার দূরবর্তী মূল যেটা সেটা দাদা দাদার ঘরে শুধু এক পর্যায়ে হারাম এক পর্যায়ে হচ্ছে শুধু দাদার ঘরে যেগুলো জন্মগ্রহণ করেছে সেগুলি কি অথবা নানার ঘরে ফুফু খালা এরা ফুফু খালা মামা চাচা হ্যাঁ মেয়ের জন্য হলে এরা হারাম এদেরকে বিয়ে কিন্তু তাদের সন্তানরা হারাম নয় এই জন্য ফুফাতো বোন বিয়ে করে মানুষ খালাতো বোন বিয়ে করে তো বোন বিয়ে করে এগুলি হারাম নয় তাহলে আমি মৌলিকভাবে আপনাকে বলছি তিনটা জিনিস যদি আমরা সহজ সংক্ষেপে বলতে চাই এটা বংশীয় কারণে চারটি জিনিস বংশীয় কারণে হারাম একটি হচ্ছে মূল একটি হচ্ছে শাখা আরটি হচ্ছে আরেকটি হচ্ছে পিতা নিকটবর্তী মূলের যাবতীয় শাখা নিকটবর্তী মূলের যাবতীয় শাখা আর দূরবর্তী মূলের শুধু এক শাখা শুধু এক শাখা হারাম অন্যগুলি হারামের ভিতরে পড়ে না এ হচ্ছে বংশের কারণে যেগুলি আপনি যদি হিসাব করেন যাবতীয় হারাম এর ভিতরে পাবেন এর বাইরে পাবেন না বিয়ের কারণে কোনগুলি হারাম বউয়ের বিয়ের কারণে কারণে চারটি শ্রেণী হারাম একটা হচ্ছে মূলের স্ত্রী মূল কি মূলের স্ত্রী বিয়ের কারণে মূলের স্ত্রী আরেকটি হচ্ছে শাখার স্ত্রী শাখা কি আপনার বাবার ঘরের স্ত্রী ওলা ট্যাঙ্কুহ মা না আবা বাবার স্ত্রী আপনার মা নয় বাবার স্ত্রী আপনার মা নয় যিনি অন্য ঘরের মানে আপনার আপনার আপনার জন্মদাত্রী মা নয় কিন্তু তিনি আপনার বাবার স্ত্রী তিনি কি আপনার জন্য হারাম দ্বিতীয় হচ্ছে শাখা শাখার স্ত্রী আপনার ছেলের স্ত্রী আপনার ছেলের স্ত্রী আপনার ছেলের স্ত্রী তেমনিভাবে মেয়ের জন্য মেয়ের স্বামী এ দুইটাই শরীয়তে জায়েজ না হারাম দুটো শরীয়তে জায়েজ না হারাম স্থায়ীভাবে এগুলি হারাম আর তিন নম্বর হচ্ছে স্ত্রীর মূল স্ত্রীর মূল স্ত্রীর মূল কি স্ত্রীর মা স্ত্রীর দাদি এগুলিও হারাম আপনার জন্য আরেকটা হচ্ছে স্ত্রীর শাখা স্ত্রীর শাখা আপনার মেয়ে না স্ত্রীর শাখা আগের ঘরের কোন মেয়ে আছে আপনার ঘরে প্রতিপালিত হয়েছে বা আপনার কাছে নিয়ে এসেছে সে বিয়ে বসছে আপনার কাছে সেটাও আপনার জন্য হারাম হবে যদি সেই স্ত্রীর সাথে আপনার মিলন হয়ে থাকে তাহলে বুঝতে পারছি এটা যে বিয়ে জাতীয় যে সমস্ত স্থায়ী হারাম সেগুলিও কয় ভাগে বিভক্ত চার ভাগে বিভক্ত একটি হচ্ছে আবার বলছি মূলের স্ত্রী তারপরে শাখার স্ত্রী স্ত্রীর মূল স্ত্রীর শাখা যে স্ত্রীর সাথে আপনার মিলন হয়েছে সেই স্ত্রীর শাখাও আপনার জন্য হারাম অর্থাৎ সেই স্ত্রীর আগের ঘরের কোনো সন্তান থাকলে সেটাও আপনার জন্য বিয়ে করা হারাম হবে এগুলি আপনি বুঝতে পারলে পরবর্তী আপনার জন্য সহজ হবে জিনিসটা বোঝা এই দুইটা জিনিস আমি কিন্তু সংক্ষেপে বললাম একটা হচ্ছে দুই কারণে তিন কারণে হারাম বলেছিলাম যে স্থায়ীভাবে হারাম হয় তিন কারণে স্থায়ীভাবে হারাম হয় তার মধ্যে একটি হচ্ছে তিন বা কারণে স্থায়ীভাবে হারাম হয় তখন হচ্ছে বংশীয়ভাবে এটা আলোচনা করলাম যে চারটি দিক থেকে আরেকটি হচ্ছে বিয়েজনিত কারণে তাও চারটি দিক থেকে সেটাও আমরা বুঝতে পারলাম কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিয়ে চার বিয়ের এই চারটি চারটি চারটি আটটি সাইড আমরা যদি আলোচনা করি সমস্ত স্থায়ী হারামগুলো এর ভিতরে পড়বে স্থায়ী হারাম যেগুলি আছে এগুলি মাথায় রাখলে আর অনেক কিছু মুখস্থ করতে হবে না আর বাকি রয়েছে একটি সেটা হচ্ছে দুধ পান করানোর কারণে যা হারাম স্থায়ীভাবে হারাম হয় দুধ পান করানোর কারণে একই জিনিস দুধ পান করানোর কারণে সেটা আপনার ছেলে হয়ে গেছে কারণ আপনারা ভালো করে জানেন দুধ পান করানোর কারণে এই সন্তান আপনার সন্তানে পরিণত হয়েছে ঠিক যেমনিভাবে আপনার সন্তানের যে হুকুম এই সন্তানে একই হুকুম থাকবে কোনো পরিবর্তিত হবে না সমান সমান সেই হিসাবে দুধ পানজনিত কারণে দুধ পানজনিত কারণে আপনাদের একই অবস্থান থাকবে যেমনিভাবে নিজের সন্তানের একই অবস্থান থাকে সুতরাং ওখানেও চারটি দুধ পানজনিত কারণে বংশীয়ভাবে চার চার গ্রুপ হারাম তেমনিভাবে বিয়ে সাথে জনিত চার গ্রুপটা হারাম করা হয়েছে এ হচ্ছে স্থায়ীভাবে যেগুলো হারাম অস্থায়ীভাবে যেগুলো হারাম সেগুলি আমি আলোচনা করব তার আগে দুধ পানজনিত হারাম কখন হবে সেটা জানা দরকার আমাদের দেশে সাধারণত মেয়েরা এদিক সেদিক যায় বাচ্চাটা রেখে যায় কারোর কাছে বাচ্চা খুব কান্নাকাটি করছে দেখে একটু দুধ খাওয়ায় অথবা দুধ মুখে দেয় সে চুষলো আসলো কি আসলো না সেটা হলো সেটার বিষয় আছে যে কোনটা কত কখন হারাম হবে ইমা আবহানিব রহমতুল্লাহ আলের মতে একটু টানলে হারাম হবে যতটুকুই একবার খেলে হারাম হবে মূলত সহি হাদিস মোতাবেক বোঝা যায় যে সহি হাদিস মোতাবেক সেটা হচ্ছে খামসুর আদায়াতিন হতে হবে পাঁচবার খেতে হবে পাঁচবার পাঁচবার খেলে প্রতিবার কতটুকু খাবে একটা কোনো কোনো বর্ণায় দেখা যায় যে পূর্ণ বাচ্চা নিজে নিজের ইচ্ছা ছেড়ে দিয়েছে বাচ্চা নিজে ইচ্ছা ছেড়ে দিয়েছে এরকম পাঁচবার খেলে সেটা শুধুমাত্র দুধ সন্তান হিসাবে বিবেচিত হবে এমনি শুধু একবার মুখে দিয়েছে সেটাই দুধ সন্তান হিসাবে বিবেচিত হবে না বা একবার একটু খেলো এটাই নয় পাঁচবার এরকম পাঁচবার খেতে হবে এটা হচ্ছে সহিকর বিশুদ্ধ মতে সেটাই হচ্ছে গ্রহণযোগ্য যে পাঁচবার এরকম খেলে যে বাচ্চা নিজে নিজে দুধ মুখে নিয়েছে তারপর নিজে দুধ খাওয়া কমপ্লিট করে ছেড়ে দিয়েছে সেই এরকম পাঁচবার খেলে সেটা নিজের সন্তান বলে বিবেচিত হবে আর যদি আরেকটা জিনিস এখানে জরুরি সেটা হচ্ছে বয়স হতে হবে সেটা বয়স হতে হবে সেটা দুই বছরের ভিতরে দুই বছরের পরে যদি কোনো সন্তানকে দুধ খাওয়ানো হয় তাহলে সেটা হারাম বলে বিবেচিত হবে না সেটা দুধ নিজের সন্তান বলে বিবেচিত হবে না দুই বছরের ভিতরে হতে হবে আরেকটি শর্ত হচ্ছে আরেকটি জিনিস হচ্ছে যে সেটা মহিলার দুধ হতে হবে অর্থাৎ গরুর দুধ বলে বিবেচনা করা যাবে না যে গরুর দুধ এক গরুর দুধ খেয়েছে আমার কাছে একদিন আসতে বলে এক গরুর দুধ দুজনকে খাওয়ানো যাবে না বলে ফেললো আমি বললাম যে এটা কোথায় করে এটা রেদাত হবে বলে না এটা হয় না বরং মানুষের দুধ হতে হবে অন্য কিছু নয় সুতরাং এই শর্তগুলি আমাদের মাথায় রাখতে হবে আরেকটি জিনিস হচ্ছে যে দুধ দুধের ব্যাপারে দুধ মা বা দুধ বাপ হওয়ার ব্যাপারে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এদের যেমনিভাবে তারা নিজেরা এই পরিবারে ঢুকে গেছে একটা পরিবারে দুধ খাওয়ার কারণে একটা পরিবারে একটা বাচ্চা ঢুকে যাচ্ছে তেমনিভাবে তাদের হারামে পরিধি কিন্তু বেড়ে যাচ্ছে ধরুন আপনার এক পরিবারে দুধ খেলে সে এই পরিবারের চার গ্রুপ হারাম হতো কিন্তু অন্য পরিবারে ঢুকার কারণ ওই পরিবারে শাখা প্রশাখা সবগুলি তার জন্য হারাম হচ্ছে কিন্তু এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে ওর ভাই যে দুধ খায় না সে কিন্তু এর ভিতরে ঢুকবে না যে এই পরিবারে দুধ খায় না সে এই হুকুমের ভিতরে আওতায় আসবে না এটা আমাদের খেয়াল রাখা দরকার এটা আমাদের খেয়াল রাখা দরকার জি তো আমরা সংক্ষেপে দুধ ভাই বোনের মাসালা জেনে নিলাম আমাদের এর বাইরে কিছু হারাম আছে যেগুলো জানা দরকার সেগুলি হচ্ছে মোয়াক্কাত বলা হয় মানে সাময়িকভাবে হারাম সাময়িকভাবে হারাম আবার দুভাগে বিভক্ত সর্বসম্মতি সর্বসম্মতিক্রমে সমস্ত ইমামরা যেভাবে একমত সেগুলো কিছু সাময়িক হারাম আছে আর যেগুলিতে কিছু মত আছে সেগুলো আমরা উল্লেখ করব। মৌলিকভাবে সেগুলো হচ্ছে এগারো শ্রেণী এগারোটা শ্রেণী আছে সেখানে প্রথম হচ্ছে সংখ্যার কারণে হারাম সংখ্যার কারণে হারাম আপনার চারজন স্ত্রী আছে এখন পঞ্চম নম্বর হারাম হয়েছে কিন্তু এটা আসলে হারাম না স্থায়ী হারাম নয় যদি একজন তালাক হয়ে যায় অথবা একজনের মরে যায় অথবা যদি একজন চলে যায় আলাকুল্লে হাল তার নির্দেশ হয়ে যায় তার কোনো অস্তিত্ব পাওয়া যায় না এই জাতীয় মাফকুদ হলো তারপর আপনার জন্য বিয়ে করা যায় হবে আরেকটি তাহলে এটা অস্থায়ীভাবে হারাম অস্থায়ীভাবে হারামের জন্য একটি হচ্ছে প্রথম হচ্ছে সংখ্যার দিক থেকে সংখ্যার কারণে যেটা হারাম হয় সেটা হচ্ছে চার চারের অধিক হলে কোনো কোনো মুসলিমের পক্ষে চারের অধিক বিয়ে করতে পারে না সেটা হারাম দ্বিতীয় হচ্ছে একত্রীকরণের কারণে হারাম একত্রীকরণের কারণে হারাম একসাথ করার কারণে হারাম নইলে হারাম নয় যেমন দুই বোন এবং ভাইজি ফুফু এবং খালা বোনজি এবং খালা আমরা বলেছি আগেই ভাইজি ফুফু বঞ্জি খালা এরকম দুইটা একসাথ করলে হারাম হবে কিন্তু তারা ভিন্ন ভিন্নভাবে যে কেউ এদের দুইজনকে বিয়ে করতে পারে এমনকি একজনকে বিয়ে করে পরব তালাক দিয়ে আরেকজনকে বিয়ে করা সরিয়ে যায় একসাথ করা যাবে না একসাথ করা যাবে না এটাকে বলা হয় একত্রীকরণের একত্রীকরণ করার কারণে হারাম একটি সংখ্যার কারণে হারাম হচ্ছে আরেকটি একত্রীকরণ করার কারণে হারাম হচ্ছে দ্বিতীয় হচ্ছে দাসত্ব প্রথা এখন নাই তারপর শরীয়তের বিধান সেটা বলবো দাসী দাস এবং মনিব যদি মহিলা হয় দাস এবং মনিবের মধ্যে মহিলা মনিবের মধ্যে বিয়ে হতে পারে না সেটাও শরীয়তে হারাম করেছেন সেটাও শরীয়তে হারাম করেছেন যদি বিয়ে করতেই হয় অস্থায়ী সেটা হচ্ছে এটা অস্থায়ী কেন ইচ্ছা করলে সে একে একে আজাদ করে দিতে পারে স্বাধীন করে দিতে পারে স্বাধীন করার পরে তার সাথে বিয়ে হতে পারে স্বাধীন করার সাথে তার সাথে বিয়ে হতে পারে এর আগে কখনো সেটা হয় না মনে রাখবেন এই দাস বলতে কর্মচারী কর্মকর্তা বোঝানো হয়নি এরা হচ্ছে যুদ্ধলব্ধ কৃত দাস যখন প্রথা ছিল পৃথিবীব্যাপী ছিল তখনকার বিধান এটা এখন কোন কোন দেশে আছে যেমন মরিতানিয়া বা বিভিন্ন দেশে আছে কিন্তু আমাদের দেশে নাই এবং আলহামদুলিল্লাহ কোনোদিন আমাদের দেশে খুব একটা ছিল না প্রচলন এটা ভালো দিক জি চার কুফুরির কারণে হারাম স্থায়ীভাবে কুফুরির কারণে হালাম হলেও যেমন কোনো মুসলিমের সাথে কোনো হিন্দুর বিয়ে জায়েজ নেই কোনো মুসলিমের সাথে কোনো হিন্দুর বিয়ে জায়েজ নেই কিন্তু সেই হিন্দু যদি ইসলাম গ্রহণ করে তখন সেটা জায়েজ হবে তাহলে বোঝা গেল এটা সাময়িক হারাম সাময়িক হারাম দিনের কারণে হারাম দিনের কারণে হারাম কুফুরির কারণে হারাম কিন্তু ইহুদি নাসারা যারা আহলে কিতাব তাদের সাথে বিয়ে জায়েজ আছে তাদের কাছে মেয়ে বিয়ে দেয়া যাবে না কিন্তু তাদের মেয়ে বিয়ে করা যাবে তাদের মেয়ে বিয়ে করা যাবে আল্লাহ তালা এটা কোরআন কারিমে উল্লেখ করেছেন যে ওয়াল মোহসানাতু মিনাল্লাদিনা উতুল কিতাব মিন কাবলিকুম তোমাদের আগে যে সমস্ত পবিত্রা যে সমস্ত যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের পবিত্রা নারীদেরকে মহসানাত শব্দটিতে আরবি দুই অর্থে ব্যবহার করা হয় কোথাও ব্যবহার করা হয় বিয়ে হয়েছে এদেরকে মহসান বলা হয় কখনো বলা হয় পবিত্র অর্থে এখানে পবিত্র অর্থে অর্থাৎ যে সমস্ত নারী অপবিত্রা তার যে সমস্ত নারী যদি ইহুদি বা খ্রিস্টান হয় তাদেরকে বিয়ে করা যাবে না কোরআন আয়ত অনুসারে বর্তমান যুগে অধিকাংশ ইহুদিন আসারা মেয়েরা পবিত্র কিনা আমরা জানি না আপনারা এই সিদ্ধান্ত নেবেন তারা কতটুকু পবিত্রতা রক্ষা করে চলে সুতরাং তাদেরকে বিয়ে করার ব্যাপারে শরীয়ত অবশ্যই রেস্ট্রিকশন দিয়েছে সেটাও আমাদের দেখার বিষয় আছে আমার দেশের মানুষ কখনো কখনো আমেরিকা ইউরোপ যায় সেখানে তারা বিয়ে করে কি জন্য নাগরিকত্ব পাওয়ার জন্য নাগরিকত্ব সেই বিয়ের যদি তারা ব্যক্তিগত স্বার্থে করেও তাদের সাথে মেলামেশা বিয়েটা গ্রহণযোগ্য হবে না কারণ তো উদ্দেশ্যমূলক সেটা আলোচনা আসবে হয়তো যে কোন না কোটা কোনটা বিয়ে করা যায় নেই হয়তো একসময় আসবে আলোচনা যে বিয়ে শুদ্ধ নয় সুতরাং এই জাতীয় বিয়েগুলি শরীয়ত অনুমোদন করে না যেটাতে অপবিত্রা নারীর সাথে বিয়ে করা শরীয়ত বিশেষ করে অমুসলিম আহলে কিতাবদের অপবিত্র নারী কথাটা শরীয়ত স্পেশাল উল্লেখ করেছে বলেছে স্পেশালি উল্লেখ করেছে বলেছে ওয়াল মহসানাতু মিনাল্লাজিনা উতুল কিতাবা মিন কাবলিকুম ওয়াল মহসানাতু মিনাল্লাজিনা উতুল কিতাবা মিন কাবলিকুম তোমাদের আগে যাদের কিতাব দেয়া হয়েছে তাদের মধ্যে পবিত্র নারীদেরকে শুধু বিয়ে করা যাবে অপবিত্র নারী যা তাদেরকে বিয়ে করা যাবে না আমাদের অনেকে সতী সাদী বলে সতী আমাদের খুব প্রচলিত কারণ মহাদেবের স্ত্রী সতী আর মহাদেব তো জানেন শিবের স্ত্রী সেজন্য ওইটা না বলে আমি পবিত্র বললাম পঞ্চম যে কারণে অস্থায়ীভাবে হারাম সেটা হচ্ছে বিবাহিক সম্পর্ক অন্যের স্ত্রী অন্যের স্ত্রী আপনার জন্য বিয়ে করা হারাম অন্যের স্ত্রী আপনার জন্য বিয়ে করা হারাম ওই পর্যন্ত যে পর্যন্ত অন্য সেটাকে তার স্ত্রীত্বে বজায় রাখে সে তালাক দিল অথবা সে মারা গেল তারপরে আপনি তাকে বিয়ে করতে পারবেন সেটাও সাময়িক সেটাও সাময়িক ষষ্ঠ যে যাকে আপনি বিয়ে করতে পারেন না সেটা হচ্ছে তিন তালাক প্রাপ্তাকে যে বিয়ে করতে পারে না তিন তালাক প্রাপ্তা যে মহিলা তাকে আগের স্বামী আবার বিয়ে করতে পারে না যতক্ষণ পর্যন্ত হাত্তা তাঙ্কে হা জাউজান গায়রা শরীয়ত বলে দিয়েছে সেটা অন্যখানে স্বতঃস্ফূর্ত বিয়ে হবে এবং স্বতঃস্ফূর্ত সেখানে তালাক হবে অথবা স্বামী মারা যাবে তারপর ইচ্ছা করলে এই প্রথম প্রথম স্বামী তাকে বিয়ে করতে পারবে সেটা আলাদা হুকুম কোনো হিল্লা কোনো হিয়াল হিল্লা নয় কোনো রকমের চল চাতুরি নয় বরং এটা শরীয়ত মোতাবেক মেনে আসতে যদি হয়ে যায় তখন শুধুমাত্র সেখানে বিয়ে হতে পারে অথবা তিন তালাক দিয়ে দেওয়ার পরে এই স্ত্রীকে দ্বিতীয়বার এই স্বামী বিয়ে করতে পারবে না এই অনেক সময় দেখা যায় আমাদের দেশে তালাকের কিছু সিস্টেমে ভুল আছে প্রত্যেকটি প্রত্যেকটি আমাদের যুবক যারা এখানে আছে সবাই জানা উচিত আর প্রতি মায়েদেরও জানা উচিত এটা বা কন্যা যারা আছেন এখানে উপস্থিত সবাই জানা উচিত তালাকের সিস্টেম ভুল এটা তালাক কখনো তিন তালাক একসাথে দেয়া ঠিক নয় এটা তালাকে বেদরা বলে গুনার কাজ এটা রাসুল্লাহ সাল্লাহাম এই তিন তালাক একসাথে দেওয়ার ব্যাপারে কঠোরতা আরোপ করেছেন এমনকি ওমর রাদিল্লাহু বলতেন তার ছেলেকে সবসময় ভৎসনা করতেন যে যখন বলা হলো যে ওমর আপনার ছেলের ব্যাপারে চিন্তা করুন খেলাফতের ব্যাপারে তিনি বললেন যে আবদুল্লাহ আবদুল্লাহ ইবিন ওমর কথা বলছো তো সে তো স্ত্রীকে তালাক দিতেও জানে না তাকে কিভাবে আমি খেলাফতের চিন্তা করতে পারি সবসময় এই কথা তাকে খোটা দিতেন কেন তিন তালাক একসাথে দিয়েছিল এই জন্য এই জন্য তিন তালাক একসাথে দিলে সব সমস্যার সমস্যা হয়ে যায় কেউ যদি তার স্ত্রীকে তালাক দিতে হয় যে ছেড়েই দিতে হয় তার জন্য উচিত হচ্ছে এক তালা এক তালাকে বায়ান দেয়া যে আমি আর আনবো না ঠিক আছে বায়ান দিলে সুবিধা হচ্ছে ইদ্যত চলে গেলে সে অন্যখানে বিয়ে বসতে পারে আর যদি কোনোদিন তার মনে আবার সমস্যা জাগে সে ইচ্ছাগুলো তাকে ফিরিয়ে আনতে পারে হয়তো তার মনে থাক মনে হয় একসময় তাকে আর কোনোদিন আনবো না কিন্তু পরবর্তীতে ঠিকই তার পিছিয়ে দৌড়ায় এবং আমাদের কাছে ফতোয়া চাওয়া হয় কখনো ইসলামিক টিভিতে কখনো দিগন্ত টিভিতে ডক্টর মঞ্জুরকে ডিস্টার্ব করা হয় যে আমি এখন কি করব আমার এই হয়েছে বাচ্চা আছে কি করব এখন কিন্তু যদি আগে সেই সুযোগটা রাখতো যদি তালাকের ব্যাপারে নিয়ম নীতি মেনে চলতো তাহলে তার এই সমস্যাটা হতো না তেমনিভাবে আরেকটি ভুল করে আমাদের যুব সমাজটা হচ্ছে বিয়ের কাবিনে মেয়েকে পরিপূর্ণভাবে তালাক দেওয়ার ক্ষমতা দিয়ে দেওয়া হয় তালাকে তাফুই যেটা এটাও একটা ভুল এই জিনিসটা আপনি দিবেন আপনার ক্ষমতা অর্পণ করার অর্থে হচ্ছে অন্যায় করে করতে পারলে মেয়েরা যে কোনো সময় আপনার থেকে চলে যাওয়ার ব্যাপারে সহযোগিতা পায় এই সহযোগিতা আপনি দিবেন কেন এটা কোর্টে যাওয়া পর্যন্ত যেন না হয় সে ততটুকু পর্যন্ত আপনার হাতে রাখা উচিত কারণ ফিতনা যোগ এটা যে কোনো সময় মানুষের ভিতরে খারাপ কিছু মাথা ছাড়া দিয়ে উঠতে পারে কোনো মেয়ে সুন্দর ছেলে দেখলো আপনাকে পছন্দ হলো না কোনো ছেলে কোনো সুন্দর মেয়ে দেখলো আপনাকে পছন্দ হলো না আর তাকে পছন্দ হচ্ছে না আপনার আর এই জাতীয় সমস্যা লাগতেই পারে কিন্তু ওই মেয়ে যে তাকে বিয়ে করবে এটারও তো কোনো গ্যারান্টি নেই বা ওই ছেলে যে ওই মেয়েকে গিয়ে এটারও কোনো গ্যারান্টি নেই পরবর্তীতে খুশি থাকে যে আমার আগেরটাই ভালো ছিল সুতরাং আমাদের উচিত এই জাতীয় ব্যাপারে সাবধানতার সাথে পা বাড়ানো কখনো তাফুইদ পুরোপুরি স্ত্রীর হাতে দিতে নেই তেমনিভাবে কোনো স্বামীও পুরোপূর্ণ একসাথে তিন তালাক দেওয়া উচিত নয় তার জন্য শরীয়ত আর তলাক ও মারাতান বলে আলাদা আলাদা করে দিয়েছেন যে আলোচনা ইনশাল্লাহ সামনে আসবে আমি সেদিকে আর যাবো না মোট কথা আমি এটাই বলছি তালাক প্রাপ্তা তিন তালাক প্রাপ্তাকে আগের স্বামী আবার বিয়ে করার ক্ষমতা রাখে না এটা হচ্ছে সাময়িক সাময়িক কেন আবার ইচ্ছা করলে বলেছি যদি স্বামী মারা যায় পরের স্বামী মারা যায় অথবা পরের স্বামী কোনো কারণে তালাক দিয়ে দেয় ইচ্ছা করে তখন আগের স্বামী বিয়ে করতে পারে হিলা হিসাবে নয় বা কোনো চল চাতুরি করে নয় এই ছয়টি হচ্ছে ছয়টির ব্যাপারে কোনো একতলাপ নাই যে এরা কখনো আবার এরা সাময়িকভাবে নিষিদ্ধ সাময়িকভাবে নিষিদ্ধ এদেরকে যে কারণ নিষিদ্ধ কারণ দূরীভূত না হওয়া পর্যন্ত তাদের সাথে বিয়ে করা যায় নয় শরীয়তে আট নম্বর হচ্ছে লেয়ান আট নম্বর সাত নম্বর সাত নম্বর হচ্ছে অপরের ইদ্যুৎ ইদ্যুতে থাকা অবস্থায় বিয়ে কারো ইদ্যুতে আছে ইদ্যুত বুঝেন আমরা বুঝি সবাই ইদ্যুত হচ্ছে তালাক দিয়েছে তালাক তালাকের পরে শরীর দৃষ্টিতে প্রত্যেকটি নারীকে কিছু সময় অবস্থান করতে হয় যে নারীর পেটে বাচ্চা আছে সে বাচ্চা খালাস হওয়া পর্যন্ত যেহেতু অন্যের সম্পর্ক তার সাথে জড়িত সে সময় পর্যন্ত সে স্ত্রী হিসেবে বিবেচিত হবে সুতরাং তার খোরপুষ দিতে হবে তার খোরপুষ স্বামীকে বহন করতে হবে সেই হিসাবে সেই হিসাবে সে এখনো আগের আগের স্বামীর সাথে তার সম্পর্ক জড়িত রয়েছে সে এখন আর সে অন্যের কারো স্ত্রী হইতে পারবে না কিন্তু পার হয়ে গেলে সময় পার হয়ে গেলে তখন আবার অন্যের কাছে বিয়ে বসতে পারবে এখানে দুটি মত রয়েছে একটি হচ্ছে যে সে বিয়ে বসতে পারবে তবে তার এটা নেকায় ফাঁসেদ হবে পরবর্তীতে তার এটা শুদ্ধ হবে কথা একই হলো সেটা হলো বিয়েটা এখন শুদ্ধ নয় মূলত মূলটা মূলত শুদ্ধ নয় বিশুদ্ধ মত হচ্ছে যে এই ইদ্যতে থাকা অবস্থায় কোনো নারীর সাথে বিয়ে করা কোনো পুরুষের চোখকে জায়েজ নয় অন্য কোনো পুরুষের জন্য জায়েজ নয় কারণ সে ইচ্ছা করলে আগের স্বামী সেটা তাকে ফিরিয়ে নিতে পারে আগের স্বামী তাকে ফিরিয়ে নিতে পারে অষ্টম প্রকার হচ্ছে লেয়ান লেয়ান কি লেয়ান হচ্ছে স্বামী যদি স্ত্রীকে সন্দেহ করে বেবিচারের সন্দেহ করে তখন শরীয়তের একটি বিরাট ভূমিকা ইয়া দিয়েছে সুযোগ দিয়েছে যে যদি তারা পরস্পর শপথ করে বলে স্ত্রী যদি মেনে না নেয় যে আমি এই কাজ করিনি স্বামী বলে তুমি করেছ অন্যায় করেছ তো পরস্পর শপথ করবে চারবার স্ত্রী শপথ করবে তেমনি পুরুষও চারবার শপথ করবে শপথ করে একে অপর প্রতি লানত করবে আর মেয়ে নিজের উপরে গজব ডেলে নিবে এটার পরে তাদের মধ্যে যে বিচ্ছেদ হবে এরপর একটা বিচ্ছেদ করে দিবে শরীর মোতাবেক সেই বিচ্ছেদের পরে এদের মধ্যে আর কোনোদিন বিয়ে হতে পারবে না এটাও মহাক্কাত কেউ কেউ ধরেছেন এই জন্য যদি স্বামী কোনোদিন এরপরে বলে যে আমি ভুল বলেছিলাম বা স্ত্রী বলে আমি ভুল করেছিলাম যাইয়া যদি কাজের দরবার এটা বলে কোনো কোনো বা অনেক ইমামের নিকটেই তাদের তখন একজনকে এই অন্যায় ইয়ার কারণে কাজ হদ্দে কাজব তার উপরে আসবে অর্থাৎ সে অন্যায় একজনের উপরে দোষ দিয়েছে ভুল মিথ্যা দোষ দোষারোপের কারণে তার উপরে কি হবে হদ্দে কদফ আসবে বা আরেকজন মিথ্যা তহমতের কারণে তার উপরে আশি বেতারাঘাত দেওয়া হবে কিন্তু তার ইচ্ছা করলে সে আবার ওই মেয়েকে বিয়ে করতে পারবে বেবিচারের কারণে জিনার কারণে বিয়ে হারাম হয় মোয়াক্কাতান কেন বলা হয়েছে জিনার কারণে জিনার কারণে বিয়ে হারাম কি বুঝছেন সেটা হচ্ছে বহু রকমের আছে যেটা জিনার এক জিনার কারণে যেটা মেয়ে হয়ে গেছে আপনার সেটা হারাম এটা মোয়াক্কা মোয়াব্বাদ এটা আগে চলে গেছে আলোচনায় একটা হচ্ছে যদি কেউ কোনো নারীর সাথে বেবিচার করে যেমন বর্তমান সমাজে প্রেম নামে যেটা চালু হয়েছে বেশিরভাগই বিয়ের আগে অনেকের সাথে সম্পর্ক হয়ে যায় সন্তান হয়ে যাওয়ার ভয় থাকলে তাড়াতাড়ি করে বিয়ে করে ফেলে এই জাতীয় জিনিসগুলো মূলত শরীয়ত অনুমোদন করে না এই বিয়েগুলোতে সমস্যা যতক্ষণ পর্যন্ত পবিত্রা না হবে তার রেহেম পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত তার জন্য এই বিয়ে করাটা হারাম এটা হচ্ছে বিশুদ্ধ মত একতলাফ আছে ভিন্ন মত আছে বিশুদ্ধ মত হচ্ছে এই আগ তার বিয়ে পূর্ববর্তী সম্পর্কের কারণে যদি তার কারো পেটে বাচ্চা থাকে তাহলে সেই বাচ্চা খালাস না হওয়া পর্যন্ত অথবা জিনার কারণে তিন মাস পার না হওয়া পর্যন্ত সন্তান আছে কি নাই সেটা পবিত্রতা বোঝা না যাওয়া পর্যন্ত তার সাথে বিয়ে দেওয়া হারাম তার সাথে বিয়ে তার সাথে এই মেয়ের বিয়ে হওয়া হারাম জায়েজ নেই কারণ হারাম এবং হালালকে একসাথে মিশানো যাবে না বিয়ের পরের জীবন হবে হালাল বিয়ের আগের জীবন হচ্ছে হারাম সুতরাং হালাল এবং হারামের পানি একসাথে হবে না একসাথে তারা চলতে পারে না দশ নম্বর যে কারণে হারাম সেটা হচ্ছে এহরাম এহরামের কারণে বিয়ে সাদি হারাম হয় এহরাম করলে রসুল্লাহ সাল্লাম বলেছেন আল মহরমুল্লাহ ইঙ্কা মোহরম ওলা ইয়ুব বিয়ে করবে না বিয়ের খতব দিবে না বিয়ের খতব দিবে না বিয়ের মানে খতব মানে আরেকজন ইয়া করা ইজাব দেয়া আর কি বিয়ের ইয়াও যান সম্বোধনও করবে না বিয়ের জন্য প্রস্তাবও পাঠাবে না প্রস্তাবও পাঠাবে না মহরমের এই কাজ থেকে দূরে থাকার জন্য সে নির্দেশনা দিয়েছে সুতরাং কোনো মহরাম মাহরাম মাহরাম মহরেম যিনি এহরাম করেছেন হজের জন্য এহরাম করেছেন হজের জন্য এহরাম করেছেন তিনি বিয়ে শাদী ব্যাপারে তিনি হস্তক্ষেপ করবেন না বিয়ে করবেন না এবং বিশুদ্ধ মতে তার বিয়েটা শুদ্ধ নয় বিশুদ্ধ মত হচ্ছে এটা তার বিয়ে এরকম বিয়ে হলে সে বিয়ে যায় যাবে না বা সেটা হারাম সেটা হারাম হবে এগারো নম্বর যে কারণে এগারো নম্বর যে কারণে বিয়েটা অশুদ্ধ বা বিয়ে হারাম থাকে সেটা হচ্ছে মৃত্যু সজ্জায় মৃত্যু সজ্জা রাগ বউর উপর রাগ করে আপনি একসাথে তিনটা বিয়ে করলেন উদ্দেশ্যখানা কি উদ্দেশ্যখানা কি মানে আপনার বউকে তালাক দিতে পারছে না হয়তো কোনো কারণে এখন তিনটা বিয়ে করলেন এই জন্য যে বউয়ের ভাগে বসাবো এদেরকে সবাইকে কারণ চার ভাগ হলো মহিলা কিন্তু একটাই পাবে এক অংশই পাবে শুধু বেশি অংশ পাবে না সে তাকে মিরাজ থেকে মাহরুম করার জন্য বা মিরাজ কমিয়ে দেওয়ার জন্য আপনার উদ্দেশ্যমূলক এ বিয়ে শরীয়ত গ্রহণ করে না কারণ মৃত্যু মুখে যেটা হয় এই জন্য মৃত্যুর সময়ে আমি তিনজনকে বিয়ে করলাম একসাথে ওই যেহেতু বিয়ে শরীয়ত অনুমোদন করে না মৌলিকভাবে মহারামাত্রে আলোচনা শেষ আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারলাম যে কিছু শরীয় দৃষ্টিতে কিছু জিনিস আছে স্থায়ীভাবে হারাম আর কিছু আছে অস্থায়ীভাবে হারাম স্থায়ীভাবে হারাম বলেছি যে চার তিন দিক থেকে হয় এবং প্রতিটা আবার আলোচনা করেছি প্রত্যেকটা চার দিক চারটার স্তর আছে প্রত্যেকটা অস্থায়ীভাবে হারামগুলো এগারোটা জিনিস মোট এগারোটা জিনিস এগুলো যদি আমরা মাথায় রাখতে পারি আমার বিশ্বাস হারামাত সম্পর্কে আমরা ভালো ধারণা থাকতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তো দান করুন সোহানকাল্লাহ আহমদিক আসাদুল্লাহ আস্তাফরুকা তুমি লিখ বেবিচারী বেবিচারী বিয়ে করা বৈধ নয় হ্যাঁ বিবাহের পর যদি জানা যায় স্বামী স্ত্রী বিবাহের পূর্বে বিচার করেছিল এবং তেত্রিশ অনুতপ্ত কৃত নয় তাহলে কী করণীয় যদি অনুতপ্ত হয় তাহলে কী করণীয় আল্লাহ তালা বলেছেন আজানি লায়ঙ্ক ইল্লা জানিয়াতেন তু লায়ঙ্ক হাইল্লা জানিন আউ মুশরিক ওয়াহুরি মেদালিকে আলাল মুমিনিন বেবিচারী বেবিচারী বেবিচারিণীকে বিয়ে করে আর বেবিচারিণী বেবিচারীকে বিয়ে করে এটা হচ্ছে জেনে শুনে কেউ এই কাজগুলি কোনো মুমেনরা এই কাজের দিকে যায় না এখানে যেই এই শব্দটা কি হারাম বোঝানো হয়েছে না এর যারা না যাওয়ার জন্য উৎসাহ দেওয়া হয়েছে বিভিন্ন মত আছে লম্বা আলোচনা আছে তবে সংক্ষিপ্ত কথা এটাই যে কোনো মানুষ জেনে শুনে যার ইমান আছে সে কখন জেনে শুনে বেবিচারীকে বিয়ে করে না তেমনিভাবে কোনো বেবিচারী কোনো মেয়েও বেবিচারী পুরুষকে বিয়ে করতে প্রবৃত্ত হয় না যদি না তার মধ্যে এই জাতীয় কোনো কিছুর তার মধ্যেই জাতীয় কোনো কিছু বিদ্যমান থাকে এটাই আল্লাহ তালা বলার উদ্দেশ্য যে এটা মোমিনদের কাজ হতে পারে না এটা মূলত আগে পিছিয়ে দেখলে বোঝা যায় এই আয়টি যখন নাজিল হয়েছিল সেটা হচ্ছে সুরা সুরা নূরের মধ্যে সুরা নূরের আলোচনাটা ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলাম এবং আয়সা রাদি আল্লাহা কেন্দ্রিক আল্লাহ তালা এই জন্য বলছেন যে যে এখানে এই জাতীয় জিনিস আলোচনায় আসার দরকার নেই তোমাদের কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলাম পবিত্র তার স্ত্রী পবিত্র তারা এই কাজে এই জাতীয় জিনিসগুলো তারা করতে পারে না এগুলি তাদের মধ্যে হয়নি তোমরা এগুলি বাড়িয়ে বলছো এটা মূলত মৌলিক উদ্দেশ্য সেই হিসাবে মূলত বিয়ে বেবিচারি বিয়ে বেবিচারি কে বেবিচারিনী ছাড়া কেউ বিয়ে করে না তাদের মনের ভিতরে জানাশোনা হয়ে যাওয়ার পরে তেমনিভাবে কোনো বেবিচারি পুরুষকেও বেবিচারিনী ছাড়া আর কেউ বিয়ে করতে পারে না তেমনি বেবিচারিনীকে বেবিচারি পুরুষ তাই বিয়ে করার ব্যাপারে এগিয়ে আসবে না কিন্তু কোনো কারণে বিয়ে হয়ে গেল প্রশ্ন হচ্ছে এটা যদি বিয়ে হয়ে গেল এখন কি বিধান এখন বিধান হচ্ছে খেয়ার আছে তাদের মধ্যে স্বামীর খেয়ার আছে অপশান আছে অবশ্যই অপশান থাকবে স্বামীর এটা তো আয় বড় ধরনের আয় খেয়ার আয় বলো এটাকে অপশান আছে দোষ দোষের বিরাট অপশান স্বামী ইচ্ছা করলে তাকে তালাক দিয়ে নতুন বিয়ে করতে পারে অন্য জায়গায় স্বামীর এই অপশান অবশ্যই থাকবে কিন্তু এর এর কারণেই সে আবার যদি বিয়ে প্রবৃত্ত হয় তখন এটা স্বামীর স্বামী নয় শুধু শরীয়তে এটাকে অনুমোদন করে না এটাকে বলা হয় দায়িয়তা আসা রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন আর দাইউস লায়াতকুল জানা এটা হাদিস সই হাদিস এবং যে দাইউস কখনো জানাতে যাবে না যে তার স্ত্রী অন্যায় করছে দেখেও চুপ থাকে সেটা কখনো জান্নাতে প্রবেশ করবে না সেই হিসাবে সেটা অবশ্যই হারাম এবং তাকে অবশ্যই সেটা থেকে দূরে থাকা উচিত এই জাতীয় কাজ যেন না ঘটে সেভাবে খেয়াল রাখা উচিত আমাদের যা বলেছেন যে যদি এর থেকে অনুতপ্ত বা দুঃখিত নয় বলে তো স্বামীর উচিত হবে তাকে অবশ্যই তালাক দিয়ে তা থেকে পৃথক হয়ে যাওয়া কারণ এই জাতীয় স্ত্রী রেখে সে আল্লাহ সন্তুষ্ট লাভ করবে না নাম ছাড়া তার কোনো গতি থাকবে না কিন্তু অটোমেটিকলি তালাক হবে কিনা না তালাক হবে না কারণ হচ্ছে বিয়ে হয়েছে যেভাবে ছাড়া ছাড়িয়ে সেভাবে হবে বিয়ে হলে তালাক লাগে এটা লাগতে অটোমেটিক তালাক হয়ে যাবে না বরং তাদের মধ্যে আচ্ছা তাদের মধ্যে অবশ্যই তালাকের মশলা আসবে এমনি তালাক হয়ে যাবে না হ্যাঁ তালাক দিতে অথবা বিচারকে সে তাদের মধ্যে পৃথক করে দেওয়ার ক্ষমতা রাখেন সেখানে কেস করলে পৃথক করে দেওয়ার ক্ষমতা রাখেন সেটা এটাকে বলো ফাঁস সেটা হতে পারে ফাঁস হতে পারে সতী সাদী আচ্ছা ইহুদি ও খ্রিস্টান নারী ব্যতীত সকল অমুসলিম নারী বিয়ে করা নিষিদ্ধ সুরানুরের তিন নম্বর আয়াত মুশ্রিকদের বিয়ে নিষিদ্ধ ইহুদি খ্রিস্টানদের আকিদা মুশ্রিকদের মতো এই অবস্থায় ইহুদি খ্রিস্টানদের বিয়ে করা জায়েজ কিভাবে হয় সুন্দর প্রশ্ন আমাদের ইমামদের মধ্যে অনেক আগে নিয়ে আলোচনা হয়েছে তিনি তারা বলেছেন যেই যেই যারা বলে যে আমার রব ঈশা যারা বলে আমার রব ঈশা তারা তার সাথে কিভাবে বিয়ে হতে পারে এটা কথা উঠছে কিন্তু তারা তো মৌলিকভাবে রবে বিশ্বাসী এখন আমি একটা কথা বলতে চাচ্ছি সেটা আমাদের সবার জানা উচিত আমরা মনে করি ইউরোপ ইউরোপিয়ান বিশ্ব বা আমেরিকান বিশ্ব যারা আছে অধিকাংশ বুঝি খ্রিস্টান না তাদের অধিকাংশই কিন্তু দিন মানে না অধিকাংশ মেয়েরাই কিন্তু দিন মেনে চলে না তাদেরকে দিনের সাথে কোনো সম্পর্কই নেই বেশিরভাগই এই জাতীয় মেয়েদেরকে আহলে কিতাব ধরার কোনো কারণ নেই আপনি পরীক্ষা করে নেবেন বিয়ের আগে যে যদি কোনো তারা সত্যিকার অর্থে আল্লাহ বিশ্বাসী হয় এবং ঈসাতে বিশ্বাসী হয় সে ইবনুল্লাহ বলুক আর ইবনুল্লাহ রসুলের যুগে বলতো তারপরেও বিয়ে করা হয়েছে হ্যাঁ বিয়ে শাহবাদের মধ্যে অনেকে বিয়ে করেছেন প্রমাণিত আছে কিন্তু আল্লাহ বিশ্বাসী হতে হবে এবং আখেরাতে বিশ্বাসী হতে হবে দুই বিশ্বাস তার আছে তাকে বিয়ে করা যাবে কারণ তার মধ্যে আর হিন্দু বৌদ্ধদের মধ্যে এক করা কোনো সুযোগ নাই সেটা আলাদা জিনিস কিন্তু কখনো এই দুই জিনিস এবং সাথে আফা বা পবিত্রা এইটা শর্ত না হলে তারকে বিয়ে করা যাবে না আপনার এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ঠিক আছে যদি বিশ্বাসে যদি বিশ্বাসে ইহুদিন আসাদের বিশ্বাস এরকম হয় যেগুলি খ্রিস্ট আমাদের অমুসলিমদের যেমন হিন্দু বা বৌদ্ধ এদের মতো জৈনদের বিশ্বাসের মতো হয় তাহলে সে সমস্ত অমুসলিমদের সে সমস্ত অমুসলিম খ্রিস্টান ইহুদিকে বিয়ে করা যাবে না স্ত্রী দুধ পান করার কথা বলছে একজনে স্ত্রী দুধ পান করলে স্ত্রী হারাম হয়ে যাবে না কারণ দুই বছরের মধ্যে সে দুধ পান করা হয়নি তবে এই কাজটি এই কাজে অগ্রগতি হওয়া ঠিক নয় এই কাজটি করা ঠিক নয় বাবার এখন খালাতো বোনকে বিয়ে করেছে আমার পরিচিত বাবার আপন খালাতো বোনকে বিয়ে করেছে বাবার বাবার আপন আপন খালাতো বোন বাবার আপন বাবার খালার মেয়ে অর্থাৎ মেয়ে তার আপন ফুফু নয় এখন সে জানতে চায় এই বিয়ে কি বৈধ হয়েছে কি এই জাতীয় বিয়ে বৈধ সমস্যা নেই এটাতে মহানবী সাল্লাম কোন একজন বয়স কারণ আপন নয় বলেছেন আপনি ফুফু তো বহু রকমের হয় বাবার আপন ফুফু বাবার মেয়ে বাবার বোন জাতীয় হলে তখন সেটাতে ফরাও যায় নেই কিন্তু বাবার ফুফু উপরের দিকে এক শুধু এক দরজা হারাম সেখানে নিচের দিকে হারাম জায়েজ মোহাম্মদ সাল্লাম কোনো একজন পূর্ণবয়স্ক যুবককে তার মালিকের স্ত্রীকে মাহারাম করে নেওয়ার জন্য বাটি দুধ পানের কথা বলেছেন কিছুদিন আগে এক দেশে এর হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ মাসালা বলেছেন এটা হলো যে সাহলে সালেম মাওলা হুদাইফার ঘটনা বলতেছেন একজন সালেম মাওলা হুদাইফাকে বলেছেন দুধ পান করিয়ে দাও এটা ছিল একদম বিশেষ একজনের সাথে খাস এর উপরে কোনো কেয়াস চলবে না দুনিয়াতে কোথাও এটা যেন কেউ না করে এখন এটা নিয়ে এক জায়গায় একটা গন্ডগোল হয়েছে এবং শেষ পর্যন্ত উনি হায়াতে কেবার ওলামা থেকেও বাদ ধরে গেছেন সম্ভবত এরকম আলোচনার কারণে কারণ যে জিনিস প্রচলন নেই সে জিনিস প্রচলন করতে হয় না সেটা ছিল খাস বিহি রসুল একজনকে স্পেশালি এই জাতীয় করা বলেছেন যদি ইবনে তাইমিয়া রহমতুল্লাহ মত ছিল যে এই জাতীয় পরিবেশ যাদের মধ্যে পড়বে তারা দুধ খাইলে খাইলে দুধ খাওয়ালে সমস্যা হবে না কিন্তু সঠিক বিশুদ্ধ মত হচ্ছে এটা যে দুই বছর পরে কাউকে দুধ পান করালে সেটা কখনো হারাম সেটা মানে কন্যা বা ছেলে হিসেবে বিবেচিত হবে না বা সেটা গ্রহণযোগ্য কোনো সন্তান হিসেবে বিবেচিত হবে না জি মেয়ে ছেলে পূর্বে হারাম সম্পর্ক থাকলে তাকে বিয়ে করা হালাল হবে কিনা পূর্বে সম্পর্ক যদি আপনার সাথে থাকে তাকে বিয়ে করলে জায়জ হবে কিন্তু এরকম বিয়ে না করা উচিত পরবর্তীতে বিয়ে টিকে না এবং এগুলি আপনারা স্পষ্ট সাইকোলজিক্যালি দেখতে পারেন এগুলি অনেকগুলি সমস্যা হয় আর অন্যের সম্পর্ক আছে আপনার জানা আছে সে তবা করেনি খারাপ অবস্থা আছে এই যেহেতু মহিলাকে আপনি বিয়ে করা আপনার জন্য জায়জ হবে না হ্যাঁ যদি বিয়ে হয়ে যায় বিয়ে হবে কিন্তু জায়জ হবে না এক কথা আর বিয়ে হয়ে গেলে হয়ে যাওয়া আরেক কথা কারণ হচ্ছে আপনি অগ্রিম জানতে চাচ্ছেন কাজটা হবে কিনা আমি আপনাকে নিষেধ করবো কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে তার হুকুম জড়িত হয়ে যায় তখন দুই মাস সালা জড়িত হয়ে যায় আরেকজনকে আপনি তালাক দিবেন কিনা বিয়ে তো হয়ে গেছে এখন কি করবেন এখন হচ্ছে আপনার মেনে নেওয়ার ব্যাপার তালাক দিবেন কিনা আপনি তাকে তবা করতে পারবেন কিনা সে সঠিকভাবে চলবে কিনা না তালাক দিবেন আবার জানা জানা হয়ে যাওয়ার একটা হচ্ছে বিয়ে হয়ে গেছে জানছেন একটা হচ্ছে বিয়ে হওয়ার আগে জানছেন দুটোর মধ্যে পার্থক্য আছে না সেই হিসাবে বুঝতে হবে যারা অস্থায়ীভাবে হারাম তারা কি মাহারাম বলে গণ্য হবে না এটা জানা উচিত যারা অস্থায়ীভাবে হারাম তারা কখনো আপনার মাহারাম হিসেবে গণ্য হবে না এবং তাদের সাথে আপনি হজে যেতে পারবেন না হজে যেতে পারবেন না তাদের সাথে মাসিরাত ইয়মি মাসিরাত ইয়মি লাইলা কোনো কোনো হাদিস অনুসারে মাসিরাত সালাস্তা ইয়ামিন আলিয়া বা আটচল্লিশ ঘন্টা দূরত্ব একান্তে সফর করতে পারবেন না একান্তে সফর করতে পারবেন না মাসিরাত সালাস্তা ইয়ামিন আলিয়া সাধারণত একদিনে মানুষ ষোলো মাইল হাঁটতে পারে তিন দিনে হয় ষোলো আটচল্লিশ হয় সেই হিসাবে বলা হচ্ছে আটচল্লিশ মাইলের দূরত্বের রাস্তা একান্তে সফর করতে পারবেন না একই বাসে সফর করতে পারবেন মানুষ যদি বেশি হয় সমস্যা নেই হ্যাঁ যেমন বলছেন দা দুলাভাই খালু ইত্যাদির সাথে হজে যাওয়া জায়েজ নাই ঠিক আছে জি আমরা ইতিপূর্বে জেনেছি যে ব্যবচার এটা তো শেষ হয়ে গেছে মনে হয় আলহামদুলিল্লাহ দুইবার বলছে নাকি আচ্ছা শেষ দাদি নানি বা আপন বড় বোন কি কি ছোট ভাই বা বোনকে দুধ খাওয়াতে পারবে দাদি নানি বা আপন বড় বোনকে কি ছোট ভাই বা বোনকে বড় বোন কি বড় বোন দুইবার লিখছেন বড় বোন কি হ্যাঁ দুধের মাসালাটা হচ্ছে আলাদা দুধের মাসালার কারণে খাওয়াতে পারবে সে কিন্তু হারাম করার কোনো সুযোগ নেই কারণ যদি কোনো এরকম হয় যে আর কাউকে পাওয়া যাচ্ছে না সে খাওয়ালো খাওয়ানোর পরে হুকুম ঢুকে যাবে তার মধ্যে কারণ যদি কোনো কেউ আপনার এই এটা মাহারাম হিসেবে বিবেচিত হয়ে যাবে আবার মারা হিসেবে বিবেচিত হয়ে যাবে সে আর এটা এইরকম যে তাকে আর যদি পাওয়া না যায় খাওয়া মানে অন্য কাউকে পাওয়া যাচ্ছে না দুধ খাওয়ানোর জন্য এবং সে মারা যাবে এরকম অবস্থা তাই খাওয়ানো যাবে তখন সে মারা হিসেবে বিবেচিত হবে তারপরে এই জাতীয় সন্দেহমূলক জিনিস থেকে দূরে থাকা উচিত নিজের বোনকে বা ভাইকে দুধ না খাওয়ানো উচিত জি সন্তান ধারণে অক্ষম এমন মেয়েকে বিয়ে করা কি জায়েজ আছে আমি আমার বাবা মার একমাত্র একমাত্র ছেলে সন্তান ধারণে অক্ষম বিয়ে করা জায়েজ আছে না জায়েজ নয় তবে এটা রসুল্লাহ সাল্লাহ ইসলামের সুন্নতের বিপরীত তিনি বলেছেন তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ বা ইন্নি মুকায়তরম্বিকুমুল উমাম তোমরা যে সমস্ত মেয়েরা স্বামীকে ভালোবাসে এরকম মেয়েদের বিয়ে করো এবং যে সমস্ত মেয়েদের সন্তান হবে তাদেরকে বিয়ে করো যাতে করে আমি আখেরাতে আল্লাহর কাছে অন্যান্য উম্মতের কাছে আমার আমার উম্মতের বেশি উম্মত নিয়ে আমি তাদেরকে তাদের কাছে আমি গর্ব করতে পারি রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন সেই হিসাবে এই বিয়ে জায়জ হবে তবে আপনার জন্য উত্তম হবে সন্তান সন্ততি সম্পন্ন যার সন্তান হবে এরকম মেয়েকে বিয়ে করা এরকম এমনকি আপনি যদি এক এই এই মেয়েকে বিয়েও করেন অন্য মেয়ে বিয়ে করতেও নিষেধ নাই যে সন্তান একটা আপনি এটা বিয়ে করলেন আর একটা সন্তান সন্ততি সম্পন্ন মেয়ে বিয়ে করলেন দুইটা বিয়ে করতেন শরীর নিষেধ নাই চারটি বিয়ের শরীর অনুমোদন দিয়েছে একটি মেয়ের দুলাবাই কি মাহারাম আবার প্রশ্ন না মাহারাম নয় তার সাথে সফরে যাওয়া যায়জ নেই একজন মুসলমান ছেলেকে একজন খ্রিস্টান বা অথবা ইহুদি পবিত্র মেয়েকে বিয়ে করার বিধান দেওয়া হয়েছে পবিত্র বলতে কি বোঝানো হয়েছে মেয়েটি ইসলাম না গ্রহণ করলেও চলবে হ্যাঁ মেয়েটি ইসলাম না তারা সন্তান কোন ধর্ম পালন করতে বাধ্য সুন্দর দুটা প্রশ্ন পবিত্র বলতে কি বুঝাইছি সে হচ্ছে বেবিচারিণী নয় পবিত্র বলতে এটা বুঝাইছি আর দুই নম্বর হচ্ছে সে মেয়েটি ইসলাম না গ্রহণ করলেও চলবে হ্যাঁ মেয়েটি ইসলাম না গ্রহণ করলেও চলবে আর সন্তানরা হবে পিতা সন্তানরা হবে পিতার এটা খেয়াল রাখতে হবে সন্তানরা হবে পিতার যেখানে যদি এরকম কোনো পরিস্থিতি হয় যে সন্তানদেরকে আপনি এমন দেশে থাকেন যেখানে আপনি তাদের নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনার সন্তানরা কাফের হয়ে যাবে বা খ্রিস্টান হয়ে যাবে আপনি তাদেরকে কোনো ক্রমেই ধরে রাখতে পারবেন না সেখানে আপনি এই জাতীয় বিয়ে করবেন না এই জাতীয় বিয়ে তখন জায়জ হবে না কারণ আপনার একটা উম্মতকে আপনি নষ্ট করে দিচ্ছেন ভবিষ্যৎ প্রজন্মকে আপনি কাফের বানিয়ে ছাড়ছেন আগে বিবাহ করেছেন কিন্তু তালাকপ্রাপ্তা ইহুদি বা নারীকে বিবাহ করা কি জায়জ বিবাহ করেছেন কিন্তু তালাকপ্রাপ্ত ইহুদি বা খ্রিস্টান নারী কি বিবাহ করা যায় হ্যাঁ আগে বিবাহ করেছেন তালাকপ্রাপ্ত তাদের বিয়ে শুদ্ধ কাফেরদের তাদের ধর্ম অনুসারে তাদের বিয়ে শুদ্ধ হবে আল্লাহ তালা এই জন্য তাদের বিয়ের ব্যাপারে ওলা তুমসুকু কাউ আফের স্পেশাল উল্লেখ করেছেন যাদের বিয়ে ধর্ম অনুসারে বিয়ে হয় সেটা শুদ্ধ হবে যদি আমাদের ধর্মে এই জাতীয় নিষিদ্ধ কিছু না থাকে যেমন তাদের ধর্ম যদি কোনো যেমন বেশিরভাগ সময় মাজুসিরা বোনকে বিয়ে করা জায়জ করেছে মেয়ে এই জাতীয় জিনিসগুলো যদি দুই বোনকে একাত্র বিয়ে করা কোনো কোনো ধর্মে জায়জ করেছে সেগুলো জায়জ নাই আমাদের ধর্মে হিন্দু ধর্মে সেগুলো জায়জ থাকতে পারে কিন্তু এই জাতীয় বিয়ে বাদে অন্যান্য বিয়েগুলি তাদের শুদ্ধ সুতরাং সেই ধর্মে যদি তাদের বিয়ে হয়ে থাকে তারপর তালাক হয়ে থাকে এরপরে যদি কোনো কোনো মুসলিম তাকে বিয়ে করে ইহুদিন আসারাকে সেটা জায়জ হবে তবে ওই শর্ত যেগুলি উল্লেখ করেছে সেগুলি খেয়াল রাখতে হবে বিয়ের পর স্ত্রী জানতে পারলেন স্বামী নাস্তিক এবং ইসলাম বিদ্বেষ যদিও স্বামী মাতার বাকি সবাই মুসলিম বিয়ের আগে স্ত্রীকে জানতেন না বর্তমানে এই দম্পতি একটি দুই বছর বয়সী সন্তান আছে তার স্ত্রীকে হিসাব করতে দেয় না এমন অবস্থায় স্ত্রী করণীয় স্ত্রী করণীয় হচ্ছে এই অবস্থায় স্ত্রী করণীয় হচ্ছে নিঃসন্দেহে সে অবশ্যই আলাদা হয়ে যাবে অবশ্যই সে চলে যাবে এখান থেকে সন্তান সন্তানের জন্য কেস করবে মুরতাদ মুরতাদ নাস্তিক যে সত্যিকার আল্লাহতে বিশ্বাসী নয় তার সাথে ঘর করার কোনো কারণ আল্লাহ তালা এটা নিষেধ করেছেন সম্পূর্ণভাবে ওলা তুমি সিকু বেসামিল কাফের যে কাফেরদের বন্ধনে তোমরা থাকতে তোমরা থাকতে পারো না যারা কাফের কাফের অর্থ যে ইমান আল্লাহর ফের ইমান রাখেন নাস্তিক তার সাথে কেউ ঘর করতে পারে না অবশ্যই সে আলাদা হয়ে যাবে এবং পিতা যেখানে যাওয়ার পিতামাতার বাড়ি বা যেখানে সে ভালো অবস্থান করতে সেখানে চলে যাবে এবং সে কোর্টে বিয়ে তালাক চাইতে পারবে আলাদা হয়ে যাবে এবং সে অন্যত্র বিয়ে বসার চেষ্টা করতে হবে অথবা আল্লাহর উদ্দেশ্য অবস্থান আল্লাহ তালা সন্তুষ্টির জন্য সে বাদ করে বাকি জীবন কাটিয়ে দিতে পারবে যদি নিজের উপরে কনফিডেন্স রাখে আল্লাহ আমার তফিক দান করে সোহান আল্লাহ আহমদিক আসাদ আল্লাহ আস্তফর কত